ভয় করা এই তাকোয়ার যখন ব্যবহার হবে তখন সাধারণত আল্লাহকে ভয় করার অর্থে ব্যবহৃত হবে পরিভাষায় বিশেষজ্ঞরা বিভিন্ন সংজ্ঞায় সংজ্ঞায়িত করেছেন তাকোয়াকে তবে সবগুলোর অর্থ কাছাকাছি যেমন একজন মনীষী বলেছেন তাকোয়া হচ্ছে তুমি তোমাকে এবং আল্লাহর আজাবকে এর দুটাকে বিচ্ছিন্ন করার জন্য মাঝে একটি প্রতিবন্ধকতার সৃষ্টি করা যে প্রতিবন্ধকতায় তোমাকে আল্লাহর আজাব থেকে রক্ষা করবে আর সেটি সম্ভব আল্লাহ তালা যা নির্দেশ দিয়েছেন তা বাস্তবায়ন করা এবং যা নিষেধ করেছেন তার থেকে বেঁচে থাকার মাধ্যমে এবং তা পরিহার করার মাধ্যমে أن تجعل بينك وبين ما تخافه وتحذره من عقاب الله وقاية تقيك من النار وذلك بفعل المعمور وترك ما نهى الله عنه এই তাকুয়া এমন একটি গুণ যে গুণটি অর্জিত হওয়ার পর একজন মানুষ সর্বতভাবে আল্লাহ সুবাহানা হুয়া তাহলাকে মান্যকারী হয়ে যাবে শরীয়তের পূর্ণ অনুবর্তন তার মধ্যে সূচিত হবে এবং যাবতীয় নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা এবং নিজেকে নিষিদ্ধ কাজ থেকে দূরে রাখার একটা তাগিদ মন থেকে অনুভব করবে এ কারণেই কোরআন ও হাদিসে এই তাকুয়ার খুব প্রশংসা করা হয়েছে গুরুত্ব দেওয়া হয়েছে এবং আল্লাহকে ভয় করার জন্যে বারবার আল্লাহ সুবাহান তারা তাগিদ দিয়েছেন ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ আল্লাহ তাকুল এইভাবে আল্লাহ সুবাহান তালা জায়গায় জায়গায় মুমিনদেরকে বলেছেন যে আল্লাহকে ভয় করো তাকোয়া অবলম্বন করো তাকোয়ার ভিত্তিতে সমস্ত কাজ করো এতে করে তোমাদের ভালো হবে এতে করে তোমাদের মঙ্গল হবে পৃথিবী এবং পরকালীন জীবনে উভয় জীবনে সার্বিক কল্যাণ সাধিত হবে এই তাকুয়ার মাধ্যমে এক আয়াতে আল্লাহ সুবাহান আবু তাহলা বলেন يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاتيه ولا تموتن إلا وأنتم مسلمون হে ইমানদার বন্দাগণ আল্লাহকে ভয় করো যথাযথ ভয় ভয় করার হক আদায় হয় এমন পর্যায়ে আল্লাহকে ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না ফলে ইমান গ্রহণ করার পর একজন ব্যক্তি ইমানের ফলাফল পূর্ণাঙ্গ রূপে ভোগ করার জন্য তাকুয়ার কোনো বিকল্প নেই এ কারণেই আল্লাহ মুমিনদেরকে সম্বোধন করে বলেছেন আল্লাহকে ভয় করো আর আল্লাহর ভয়ই মানুষকে প্রকৃত ইসলামের উপরে প্রতিষ্ঠিত রাখবে আল্লাহর ভয় কারো ভিতরে বিরাজমান থাকলে সে নিশ্চিতভাবে আল্লাহ নির্দেশিত পথগুলো আল্লাহ নির্দেশিত বিষয়াদি তার ভিতরে বাস্তবায়িত হবে এবং নিষিদ্ধ বিষয়গুলো থেকে সে নিজেকে নিয়ন্ত্রণ করবে আর এটাই হচ্ছে ইসলাম বা মুসলমানের প্রকৃত স্বরূপ একজন ব্যক্তি তাকুয়ার ভিত্তিতে জীবনযাপন করলে একদিকে তার ইমানটা যেরকম অরক্ষিত থাকবে সংরক্ষিত থাকবে অপরদিকে অপরদিকে ইসলামের উপর পরিপূর্ণরূপে সে অটুট থাকতে পারবে আর এই উভয়ের সম্মিলন যখন ঘটবে তখন সে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে আল্লাহর মহিমা আল্লাহর অনুগ্রহ আল্লাহর অনুকম্পা পেয়ে দুনিয়ার জীবনটা তার সার্থক হবে এবং পরকালীন জীবনে মহা সাফল্যে সে সফল হয়ে চিরসুখম জান্নাত লাভ করতে পারবে তাকেও একজন মানুষকে পৃথিবীতে সম্মানিত করে তাকেও একজন মানুষকে পৃথিবীতে তাকেও এক একজন মানুষকে পৃথিবীতে বিপদ আপদ থেকে মুক্ত করে তাকোয়া প্রতিটি কাজকে সহজ করে দেয় তাকোয়া পুরস্কারকে অনেক বড় করে অবধারিত করে মহান রবুল আলমিন একটি সুরাতে পরপর কয়েকটি আয়াতে এই বিষয়গুলোকে বলেছেন এক আয়াতে আল্লাহ সুবাহ বলেন ইন্না আক্রমাকুম ইন্দাল্লাহ আল্লাহর কাছে তোমাদের মাঝে ওই ব্যক্তি সবচেয়ে সম্মানী যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয়কারী যে তাকুয়ার দিক থেকে যত বড় হবে আল্লাহর কাছে সম্মানের দিক থেকে সে তত বড় সম্মানের অধিকারী হবে বস্তুত একজন মানুষ পৃথিবীতে সবচেয়ে কাঙ্ক্ষিত যে জিনিসটি তার কাছে তা হচ্ছে সম্মান মর্যাদা অপর তাকে সমীহ করুক সম্মান করুক এই জিনিসটি একজন বিবেকবাদ মানুষ সবসময় চায় আর সেটি নিশ্চিত হতে পারে তাকে অবলম্বনের মাধ্যমে আর এই কথাটাই আল্লাহ সুবাহতর অত্যন্ত স্পষ্ট করে বলেছেন যে ব্যক্তি তাকুয়া অর্জন করবে আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ তাকুয়া অবলম্বন করে চলবে আল্লাহ যাবতীয় সংকটে তার উত্তরণের রাস্তাকে বের করে দিবেন সেখান থেকে বের হওয়া রাস্তা সে পেয়ে যাবে এবং এমন জায়গা থেকে তার রিজিকের বন্দোবস্ত করা হবে যে জায়গা সম্বন্ধে তার ধারণা নেই অর্থাৎ আল্লাহ সুবাহানা তাকুয়ার মাধ্যমে বিপদ থেকে মুক্তির ব্যবস্থা রেখেছেন এবং তাকুয়ার মাধ্যমে রিজিকের বন্দোবস্ত রেখেছেন রিজিকের ব্যবস্থা রেখেছেন সম্মানিত শ্রোতামণ্ডলী একজন মানুষ পৃথিবীতে সম্মান নিশ্চিত করার পর একটা সচ্ছলভাবে জীবনযাপন করতে চায় তাকুয়ার মাধ্যমে এই ব্যক্তির এই জিনিসটিও সাধন হতে পারে আরেকটি আয়াত বলা হয়েছে যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে তার কাজ আল্লাহ তার সহজ করে দিবেন কাজ সহজ হলে কাজ করতে আনন্দ পাওয়া যায় এবং কাজে তিক্ততা সৃষ্টি হয় না এবং বেশি কাজ করতে মনে উদ্যোগ আসে এবং বেশি কাজ করার প্রতি সে উদ্যোগী হয় আর যে যত বেশি কাজ করবে সে তত বেশি লাভবান হবে আর তাকবার ভিত্তিক যদি কাজ হয় তাকবার ভিত্তিক যদি কাজটি সম্পাদিত হয় তাহলে তো তার কোনো কথাই নেই যে অবলম্বন করবে আল্লাহকে যে ভয় করে চলবে আল্লাহ তার অন্যায় অপরাধ গুণা এবং ভুল ত্রুটি মার্জনা করবেন ক্ষমা করে দিবেন এবং তার পুরস্কারকে অনেক বড় করে দান করবেন একজন মুসলমান হিসাবে একজন মানুষ হিসাবে পৃথিবীর জীবনে আমরা সম্মান চাই সুন্দর রিজিক চাই সচ্ছলতা চাই কাজ সহজ হোক সাবলীলভাবে জীবনযাপন করতে চাই এবং একজন মৌমিন হিসেবে পরকালীন জীবনে গুণামুক্ত হয়ে পদার্পণ করতে চাই এবং আমার পুরস্কারটা যাতে বড় হয় সে কামনাটা আমি সবসময় মনে লালন করি ফলে একজন মানুষ হিসাবে একজন মুমিন হিসাবে ইহকাল পরকাল উভয় জগতের যাবতীয় কল্যাণ সাধন হতে পারে তাকুয়ার মাধ্যমে এই বিষয়টি আল্লাহ রসুল সাল্লাম আরো সুন্দর করে বলেছেন জিজ্ঞেস করা হল ইয়া রসুল্লাহ কোন জিনিসটি মানুষকে অধিক পরিমাণে জান্নাতে প্রবেশ করায় নবীজি বললেন আল্লাহ তাকুয়া এবং সদাচার উত্তম আখলাক মূলত তাকুয়া যদি কোনো ব্যক্তি অবলম্বন করে তাহলে তার দ্বারা জান্নাতে না যাওয়ার কোনো কারণই থাকতে পারে না কারণ জাহান নামে যেতে হয় যে সমস্ত কাজে যে সমস্ত কাজের মাধ্যমে সে কাজগুলো থেকে তো সে বিরত থাকছে তাকুয়ার মাধ্যমে তাকুয়ার তাকে বাধা দিচ্ছে তাকুয়ার প্রতিবন্ধকতার কারণে আল্লাহর নাফরমানের কোনো কাজে তো সে যেতেই পারছে না ফলে এই এই তাকুয়া যে তাকে সংরক্ষণ করলো নিষিদ্ধ কাজ সমূহ থেকে যার কারণে সে যা অনেক কাজ করবে তা সংরক্ষিত থাকবে আর এর ফলশ্রুতিতে সে জান্নাতে যাবে আল্লাহ রসুল এটা স্পষ্ট করে বলেছেন অনেক সময় পৃথিবীতে যে কাজটি করতে যাচ্ছি এই কাজটি কি ঠিক না ঠিক নয় এই বিষয়টি অনেক সময় সিদ্ধান্ত নেওয়া কষ্টকর হয়ে যায় সুস্পষ্ট দলিল যেটাকে ভালো বলে প্রমাণিত করবে সেটা তো ভালো ঠিক আছে সুস্পষ্ট দলিল যেটাকে মন্দ বলে প্রমাণিত করবে সেটাও মন্দ তাও ঠিক আছে কিন্তু অনেক সময় একটা বিষয় সম্বন্ধে সিদ্ধান্ত নেওয়া যায় না এবং নিজে হকের উপর আছে না না হকের উপর আছে সেই বিষয়টিও মানুষ যে কোনো কারণে হোক নিশ্চিত হতে পারে না কিন্তু তাকুয়া অবলম্বন যে ব্যক্তি করবে তাকুয়া ভিত্তিক যে জীবনযাপন করবে যার প্রতিটি মুহূর্ত আল্লাহ তাকুয়ার সাথে অতিবাহিত হবে তার সম্বন্ধে আল্লাহ সুবাহানা হুয়া তালা তাকে এমন এক যোগ্যতা দান করবেন যে যোগ্যতার মাধ্যমে সে হক এবং বাতলের মধ্যে পার্থক্য করে হকটা গ্রহণ করার প্রত্যয় মনে অনুভব করবে এবং বাতিল থেকে বিরত থাকার একটি প্রেরণা সব সময় মনের ভিতরে পেতে থাকবে আল্লাহ বলেন তোমরা যদি আল্লাহকে ভয় করো তাকুয়া অবলম্বন করে যদি চলতে পারো ইয়া আল্লাহ ফোরকানা আল্লাহ তোমাদের জন্য ফোরকান নির্ধারণ করে দিবেন অর্থাৎ এমন যোগ্যতা দিবেন যে যোগ্যতার মাধ্যমে হক এবং বাতিলকে তোমরা চিহ্নিত করে হক গ্রহণ করতে পারবে এবং বাতিল থেকে নিজেদেরকে বিরত রাখতে পারবে পাশাপাশি ওই কাফির আনকুম সৈয়াতিকুম আল্লাহ তোমাদের যাবতীয় গুণা মাফ করে দিবেন অয়াকফির লাকুম এবং তোমাদের ক্ষমাও করবেন তোমাদের ভুল ত্রুটি এর কাফারা হয়ে যাবে তাকুয়া এবং তোমাদের মাহফিরাত আল্লাহর পক্ষ থেকে আসবে আল্লাহ ফজলুল আজিম আল্লাহ সুবাহ মহা অনুকম্পার অধিকারী সম্মানিত শ্রোতামণ্ডলী এর মাধ্যমেও আমরা তাকুয়ার বিশাল একটি প্রাপ্তি দেখি যে তাকুয়ার মাধ্যমে একটা লোক হকের উপরে চলা আল্লাহ সুবাহানা তালার চাহিদার উপরে তার সন্তুষ্টির রাস্তার উপরে চলা সহজ হয়ে যায় এবং এমন এক যোগ্যতা মনের ভিতরে আসে যে এই লোকটা কোন অবস্থাতেই বিভ্রান্তি এবং ভুলের দিকে যাওয়ার সুযোগে থাকে না এ কারণেই তো আমরা দেখি নবীজি আকরাম সাল্লাহ আলাইসাল্লাম সময় আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আলুকাল হুদা ওয়াত্তকা এই গুণ যাতে অর্জিত হয় আল্লাহ রসুল আল্লাহর কাছে সবসময় চাইতেন আল্লাহ রসুল যাওয়ার অর্থ হলো এই আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহর কাছে যখন কিছু চাইবে তখন এই বিষয়টাকে বেশি করে চাইবে বিদায় হজে নবীজি আকরাম সাল্লাম সমাপনী ভাষণে গুরুত্বপূর্ণ যে খতবা দিয়েছিলেন সেখানেও আল্লাহ রসুল তাকুয়ার বিস্তৃত হন নেই এই তাকুয়ার বিষয়টিও মমিনদেরকে স্মরণ করে দিয়ে গেছেন বলেছেন ইত্তাকুল্লাহ ওয়াসাল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম ওয়া আদ্দু আবু আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু বর্ণিত যখন খুতবা দেন তিনি বলেন আমি আল্লাহ রসুলকে খুতবা দিতে শুনেছি আল্লাহ রসুল বলেন আল্লাহকে ভয় করো আল্লাহ তাকওয়া অবলম্বন করো ওয়াসাল্লু খামসাকুম এবং তোমাদের জন্য যে পাঁচ ওয়াক্ত নামাজ দিন রাতের মাঝে পাঁচ অক্ট নামাজ অবধারিত করা হয়েছে তার প্রতি যত্নবান থাকো পাঁচ অক্ট নামাজ পড়ো এবং বারো মাসের যে মাসটি রমজা রোজার জন্য তোমাদের নির্ধারণ করা হয়েছে সে নির্ধারিত মাসে রোজা আদায় করো ও আদু জাকাত আলিকুম তোমাদের মালের জাকাত প্রদান করো এবং তোমাদের নেতৃবর্গ যারা আল্লাহর প্রতিনিধিত্ব করবে এবং শরীয়তের গণ্ডির ভিতরে থেকে তোমাদের নেতৃত্ব দিবে সেই তোমাদের নেতৃবর্গের আনুগত্য করো এই কয়েকটি কাজ যদি তোমরা করতে পারো হক আদায় করে তার কোন জান্নাত রব্বিকুম তোমাদের রবের যে জান্নাত একাত্ম তার মালিকানার জান্নাত সে জান্নাতে তোমরা প্রবেশ করতে পারবে শ্রোতামণ্ডলী আমরা দেখলাম ডাকুয়ার মাধ্যমে দুনিয়ার যাবতীয় কল্যাণ সাধন করা যায় এবং পরকালীন জীবনের মহা সাফল্য জান্নাত প্রবেশ করা যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করতে পারলো সেই তো সফল হলো এই মহা সাফল্য এটা ধরা দিবে তাকুয়া অবলম্বন করার মাধ্যমে তাকুয়া ভিত্তিক জীবন যাপন করার মাধ্যমে ফলে এই তাকুয়া আমার ইহকালীন এবং পরকালীন উভয় জগতের যাবতীয় কল্যাণ সাধন করতে পারে ফলে এই তাকুয়া অনুশীলন আমাদের করা দরকার এই তাকুয়ার অনুশীলন হবে আদতের মাধ্যমে আল্লাহ তাআলা নিজে বলতেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে মানব সকল তোমরা আল্লাহর ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন তোমাদের পূর্ববর্তীদেরকে এই আবাদত করতে পারলে কি লাভ হবে তার তোমরা মোত্তাকি হতে পারবে ধারী হতে পারবে তাকুয়ার গুণ আসার জন্য এবাদত একটা সহায়ক ভূমিকা পালন করে এবাদতের মাধ্যমে আল্লাহর ভয় আসে আল্লাহর পরিচয় যখন এবাদতের মাধ্যমে সাধন হয় তখন তাকুয়া অটোমেটিকলি চলে আসে ফলে আমাদের উপর আল্লাহ তালা কর্তৃক অবধারিত কৃত অবধারিত যে আবাদতগুলো আছে সেই আবাদতগুলো যদি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সম্পন্ন করতে পারি তাহলে এর মাধ্যমে তাকুয়ার গুণ অর্জিত হবে আর তাকুয়ার গুণ যদি অর্জন হয় তাহলে আমাদের ওই কল্যাণ আমরা পেতে পারি ফলে যে কাজটা আমি করব সেই কাজের ক্ষেত্রে শরীয়তের কোন নীতিমালা আছে কিনা সেই নীতিমালার অনুবর্ত অনুবর্তিতার মাধ্যমে যদি কাজটি সম্পন্ন হয় নবীজি আকরাম সাল্লাহ সে সেই কাজটি ভাবে সম্পন্ন করেছেন সেই দিকটিকে বিবেচনা এনে আল্লাহ রসুলের আদর্শের অনুবর্তিতায় যদি আমি কাজটি সম্পূর্ণ করতে পারি তাহলে আমার যাবতীয় কাজটি এবাদতের মর্যাদা পাবে এবং এবাদত হিসেবে আল্লাহ কাছে এটি গৃহীত হবে ফলে দৈনন্দিন জীবনে আমি যে কাজগুলো করছি সে কাজগুলো যদি নিয়ত রাখে আল্লাহ সন্তুষ্টি অর্জন এবং রসুলের অনুসরণ যদি তাতে থাকে তাহলে অভ্যাসগত কাজটিও আল্লাহ সুবাহনা তালা কাছে এবাদত হিসাবে পরিগণিত হবে এমনটি বলেছেন শরীয়ত ফলে এবাদতের মাধ্যমে আমরা তাকেও অর্জন করতে পারি আর কোরআন কারিম তালাবাদ করা আল্লাহর সম্বন্ধে সবসময় মোরাকাবা করা আল্লাহ সম্বন্ধে সবসময় চিন্তা ফিকির করা এর মাধ্যমে তাকুয়ার একটা গুণ মনের ভিতরে আসতে পারে ফলে এই দিকটি আমরা খেয়াল করব আল্লাহ সুবাহানা আমাদেরকে আমাদের সকলকে এই তাকুয়ার গুণ অর্জন করে সেই ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দান করুন আমিন ওসল্লাহ তালা আল্লাহ মোহাম্মদ আলহি ও আসহাবি আজমাহিন